नाम संकीर्तनम यस्व सर्वपापणासनम प्रणाम दुख शमनम तंग नमामि हरिम परम শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর বহুপা জানিয়েছেন হরিনাম সংকীর্তন করতে করতে যদি আমাদের এই দেহের পতন হয় তাহলেই আমাদের জীবন সার্থক ছিল সরস্বতী ঠাকুর আমাদের মতো বদ্ধজীবকে সর্বাঙ্গীনভাবে ভজনে নিয়োজিত করবার জন্য যত রকম চেষ্টা দরকার সমস্ত রকম করেছিলেন ছিল সরস্বতী ঠাকুর বলতেন আমি তোমাদের জন্য একটা পয়সাও আমি জমা করে যাব না আমি তোমাদের জন্য কোনো আমানতি পয়সা রেখে যাব না যাতে তোমরা আরাম করে বসে খেতে পারবে সেরম ব্যবস্থা আমি করব না বরং তোমাদেরকে আমার এইটি উপদেশ তোমরা প্রচুর পরিমাণে দেনা করে ভগবানের রাধা গোবিন্দ গৌরহরির সেবা করবে তাতে দিনরাত পরিশ্রম করতে হবে সেবা করতে হবে সেই দেনাগুলোকে শোধ দেওয়ার জন্য সর্বদাই হৃদয়েতে ভগবত সেবার একটা স্মৃতি সবসময় জাগরুক থাকবে অতিরিক্ত অর্থের প্রচেষ্টা আমাদের খুব একটা প্রয়োজনীয় বিষয় নয় তাহলেই আমাদের মহৎ অবমাননাজনক যে অপরাধ সেটা এসে পড়বে আমি আলোচনা করেছি বিগত দিনে অনেক গম্ভীর কিছু কিছু কথা বলা হয়েছে যত ভালো ভালো গুণাবলীর কথা বলা হয়েছে তপস্যা বিদ্যা উঁচুকুলে জন্ম সমস্ত কিছু এই সমস্তগুলো সাধুদের পক্ষে ভূষণ হয়ে দাঁড়ায় শতাঙ্গনই অসত্যময় ইতরই যার ইতর অর্থাৎ ইতর ভাবনায় অবস্থিত যারা ভগবত চিন্তায় ভগবত স্মরণে নেই যারা মনোরথে অসত ধাবত বহি যারা মনোরথে বসে পাঞ্চাল দেশেতে গমন করছেন শব্দস্পর্শ রূপরস গন্ধ সেই সব বহিঃপ্রজ্ঞা চালিত বিষয়ে যে বিষয়ী ব্যক্তি তাদের সঙ্গ আমরা যতই এড়িয়ে চলব ততই ভালো সঙ্গ ছাড়া মানুষ বাঁচতে পারে না কিন্তু তথাপি অসৎসঙ্গ আমরা যতটা এড়িয়ে চলব ততটাই ভালো হরৌ অভক্ত সকুত মহৎ গুণাহা মনোরথে নশত ধাবত বই একমাত্র হরিভজনকারী সারা কাউর জীবনেতে আমরা দেখিনি যে মহৎ গুণের আবির্ভাব হয়েছে আমি এই সম্বন্ধে আলোচনা করেছিলাম মহাপুরুষগণের জীবনে যে সমস্ত ভালো গুণাবলী দেখা যায় এটা কিছু প্রাকৃত গুণাবলী নয় আমি প্রাকৃত জগতের ব্যক্তির সঙ্গে তুলনা করে বলবো অমুক ব্যক্তির আমাদের এই মহারাজের মতো খুব সুন্দর গুণাবলী আছে আমরা সেটা বলবো না আমরা গুরু পারম্পর্যক্রমে গুরুবর্গের কাছে শিক্ষা যদি পেয়ে থাকি তাহলে আমাদের বিচার সিদ্ধান্ত নিশ্চয়ই একটু আলাদা হবে আলোচনা প্রসঙ্গে আপনাদের এটা বলা দরকার আজ নবম স্কন্ধ শুরু হয়ে গেছে অনেকেরই প্রশ্ন জাগতে পারে श्रीमद ভাগবতী মহাপুরাণে জন্মাদস্ত যত অন্বয়াদিতরাশ্চার্থ সভিজ্ঞ সারা ইত্যাদি থেকে আরম্ভ করে নবম স্কন্ধে রামচরিত থেকে আরম্ভ করে তারপর পর্যন্ত অনেক কিছু অনেক কথা বিভিন্ন রাজ রাজার কথা বিভিন্ন কাহিনী মহারাজ কেন দেয়া হল এগুলোর কোনো প্রয়োজন ছিল কি সরাসরি ভগবানের গুণাবলী ভগবানের কথা কীর্তন করলেই হতো আগেই আমি আলোচনা করেছিলাম আপনাদের মনে আছে কি না জানি না ভগবান বলে বস্তু যাকে আপনারা বলেন পরম ঈশ্বর সেই ভগবান তার ধাম নাম পরিকর বৈশিষ্ট্য সমস্ত কিছু নিয়ে তাকে ভগবত তত্ত্ব বলা হয় ভগবত তত্ত্ব মানে ভগবানকে ভক্ত থেকে কেটে ধামের থেকে নামের থেকে নয় সেটা নয় সমস্ত কিছু এর মধ্যে একটা গভীর রহস্য আছে যখন ভগবত ভক্তগণের সমস্ত জীবনী আলোচনা হলো প্রথম থেকে আরম্ভ করে সেক্ষেত্রে সরস্বতী ঠাকুর বলছেন শ্রীমৎ ভাগবতী মহারাজ মহাপুরাণের যে ভগবানের অপ্রাকৃত লীলাবিলাস তাতে মানুষের প্রাকৃত বুদ্ধি আসাই স্বাভাবিক সেই জন্য প্রথম থেকে আরম্ভ করে নবম স্কন্ধ পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হলো একটা ভিত্তি তৈরি হলো যাতে করে ভক্ত এবং ভগবানের বিভিন্ন প্রসঙ্গ বিভিন্ন অবতারাবলী বিভিন্ন আলোচনা হলো এ কথা আমি সকালেও বলেছিলাম দেবতা যখন আবির্ভাব হলেন তখন জলচর প্রাণীরা তারা বললেন তাদের দুঃখ ছিল ভগবান বললেন আমি তোমাদের জলচর প্রাণীদের মধ্যে আমি একজন হয়ে পড়লাম দেখো আমি তোমাদের পশুকুলের মধ্যে তিনি বরাহরূপ যখন ধারণ করলেন তখন পশুকুল আনন্দিত সবাই আনন্দিত বললেন না ভগবান আমাদেরও সব বাস্তবিক পক্ষে বিচার করলে ভগবান সবারই ছিল বামনদেব রূপে তিনি যখন দেবতাকুলেতে আবির্ভাব হলেন তখন দেবতারা বললে বামনদেব আমাদের বংশের এইভাবে প্রত্যেকেই আনন্দে আটখানা ধীরে ধীরে আমরা দেখলাম বলি মহারাজের জীবনের যে আত্মনিবেদন বলি মহারাজের জীবনে যে আত্মনিবেদন যিনি সেই আত্মনিবেদন কোনোদিন কোনো ভাষার দ্বারা প্রকাশ করা যাবে না পরীক্ষিত মহারাজ শ্রবণেতে আচার্য হয়েছিলেন ছিল সুখদেব গোস্বামী আচার্য হয়েছিলেন কীর্তনে হরিকথা কীর্তনে অনেক প্রসঙ্গ আমি তুলেও ছিলাম আবার হয়তো কালকে এসব আলোচনা করব। আজ খুব চিন্তা হচ্ছে এখানে দশম স্কন্ধ না শুরু হলে সময় নেই ইচ্ছা করে অনেক কিছু বলতে কিন্তু সময়ের অভাবে পারমিট করে না আমরা আলোচনা প্রসঙ্গে দেখেছিলাম বলি মহারাজের আত্মনিবেদন অর্থাৎ নববিদার ভক্তির মধ্যে এই বলি মহারাজের আত্মনিবেদনের ক্ষেত্রে যে ভক্তির অঙ্গ তাতে বলি মহারাজ শ্রেষ্ঠ সকালে এই প্রসঙ্গে ব্যাখ্যা হয়েছিল পিতামহ ব্রাহ্ম ব্রহ্মা পর্যন্ত অত্যন্ত চিন্তিত হয়ে দুঃখিত হয়েছিলেন এসে ভগবানকে বলছে ভগবান এ তো সমস্তই দিয়ে দিয়েছে তো সর্বহারা হয়ে গেছে নিজের শরীরটাকে রাখবারও কোনো তার জায়গা নেই আর তাকে যাতনা দেওয়া তো উচিত হয় না একে আপনি বেঁধে রেখেছেন ছেড়ে দিন তখন ভগবান হেসে বলেছিলেন ব্রহ্মণ জন জম অনুগৃহামি তদ বিষ বিধুনমি অহম ব্রহ্মণ যাকে আমি কৃপা করি বাস্তবিক তার সমস্ত অহংকারকে কেড়ে নিই আর অহংকারের যে বিষয়গুলো থাকতে পারে সেগুলোকেও আমি কেড়ে নিই তাতে কি হয় <coughs> সে অভিমান শূন্য হয়ে যায় <coughs> অভিমান শূন্য না হলে কখনোই ভগবত দ্বারা যে প্রবেশের কোনো দ্বারই উন্মোচিত হয় না আলোচনা প্রসঙ্গে আমরা শ্রী শ্রী ভগবান মৎস্য অবতার সম্বন্ধে আলোচনা করেছিলাম মৎস্য ভগবানের সম্বন্ধে আলোচনা করেছিলাম মৎস্যদেব ভগবান যখনই যে অবস্থায় আবির্ভাব হন সেটাই তার সচ্চিদানন্দ স্বরূপ এতে কোনো সন্দেহের অবকাশ নাই ভগবান যে রূপই যখন ধারণ করেন মৎস্য অবতার ধারণ করেন বরাহ রূপ ধারণ করেন নৃসিংহ রূপ ধারণ করেন যে কোনো রূপই ভগবান ধারণ করুন না কেন সব ক্ষেত্রেই ভগবানের সেই সচ্চিদানন্দ তনয়ী রক্ষিত হয় ভগবান সেই অবস্থায় পরিপূর্ণরূপে আবির্ভাব হন তাতে কোনো অভাবের কোনো প্রশ্ন থাকে না <coughs> আমাদের মধ্যে অনেকে ধারণা থাকতে পারে যে রাম নৃসিংহ বরাহ এই বিশেষ করে কুর্মদেব বরাহদেব এই যে অবতারা বলি এরা বোধ একটু কমা মানে মনে হয় এদের এরা কমা অবতার মানে এর মধ্যে ভগবানের শক্তিবোধ তা নয় বাস্তবিক পক্ষে ভগবানের সবই পূর্ণ অবতার এর মধ্যে কোনো অভাবের যোজনা করতে হবে না কোনো অভাবের কোনো প্রশ্নই নেই পূর্ণ অবতার কিন্তু এর মধ্যে ভগবানের লীলাগত বৈচিত্র্য আছে বলে লীলাগত বৈচিত্র্য এবং বৈশিষ্ট্যের জন্য আমরা বিভিন্ন অবতারে ভগবানের যে লীলাবলি দেখি তার থেকে পরাবরস্থ অবস্থা হল নৃসিংহদেবের তার উপরে হলেন লীলাগত বৈচিত্র্যে শ্রীরাম মর্যাদা পুরুষোত্তম আর লীলা পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ হলেন পরাৎপর অখিলেশ্বর সর্বকারণ কারণম তিনি হচ্ছেন কারণ তার লীলাগত বৈচিত্র্য বৈশিষ্ট্য এটি মানবজাতির পক্ষে সর্বশেষ বিষয় আমি আলোচনা করেছিলাম যে রসবৈশ্য বলে যে কথাটা আপনারা শুনেছেন উপনিষদ থেকে অনেকবার বলেছি সমস্ত রসের একমাত্র উৎস হল পরাত পরাখিলেশ্বর ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র অন্যয় ব্যতিরিকভাবে তিনি একমাত্র সর্বরসের আকর তার থেকেই সমস্ত অন্যায় ব্যতিরিকভাবে জড়জগতের রস থেকে আরম্ভ করে যত রস আছে যত রসেতে লোকে ডুবে রয়েছে সমস্ত রসই কিন্তু আলটিমেট আলটিমেট সোর্স ভগবান শ্রীকৃষ্ণ অন্য কেউ নয় কিন্তু নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের ক্ষেত্রে একটা বিশেষতা আছে যদি অন্য অন্য অবতারের সঙ্গে আপনাদের ভালোবাসা হয় আমাদের কোনো আপত্তি এতে নেই খুবই ভালো বিষ্ণু অবতারে যে কোনো অবতারের সঙ্গে আপনাদের যদি ভালোবাসা হয় যদি সিদ্ধি হয় আলটিমেট যেমন আমরা কুলদ্বীপে জানি সেই ব্রাহ্মণ বরাহদেবকে ডাকতে ডাকতে বরাহদেব কুলদ্বীপ অধিপতি তাকে কৃপা করলেন অপূর্ব সুন্দর মূর্তিতে দর্শন দিলেন তাকে কৃপা করলেন সবই ঠিক আছে কিন্তু প্রশ্ন হল যখন রসের এক্সেলেন্সি রসের চমৎকারিত সম্বন্ধে আমি আলোচনা করেছিলাম যেহেতু গৌরাঙ্গ দর্শনের আলোকে আমি আলোচনা করতে বসেছি আপনাদের আদেশ নিয়ে সেখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এলাহাবাদ নামক স্থানে যেখানে ত্রিবেণী সঙ্গমের কাছে রঘুপতি উপাধ্যায় নামক এক বিশিষ্ট বৈষ্ণব ব্রাহ্মণকে তিনি প্রশ্ন করেছিলেন তাতে সেই রহস্যটা মহাপ্রভু নিজেই ওই প্রশ্নের মাধ্যমে খুলে দিয়েছিলেন নিজে প্রশ্নকর্তা নিজেই উত্তরদাতা সবই রায়নামা রায় মহাশয় এইসব কথার রহস্য খুলেছেন রায় মহাশয় এসব কথা নিজেই বলেছেন পরে আমরা জানি রায়মুখে বক্তা স্বয়ং গৌর রায় রায়মুখে বক্তা স্বয়ং গৌরাব এটা রায় মহাশয় নিজেও বলেছেন বল্লভাচার্যজি তিনি তখন পূর্বাশ্রমে ছিলেন সেই সময় নিমন্ত্রণ করে মহাপ্রভুকে বড় আদরের সঙ্গে নিয়েছিলেন এসব কথা আপনারা শুনেছেন সেখানে মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন সেই রঘুপতি উপাধ্যায়কে যে ধামের মধ্যে কাকে সর্বশ্রেষ্ঠ তুমি মনে হয় বরা মথুপুরি বরা উত্তর দিয়েছিলেন কে রঘুপতি উপাধ্যায় যে ভগবানের যে যে আবাস সমস্ত লীলা ক্ষেত্র এর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানে কায় হে রঘুপতি কাকে শেষ সমান রঘুপতি উত্তর দিয়েছিলেন যে বরা মথুপুরী বরা মথুরাপুরীকে তিনি শ্রেষ্ঠ স্থান দিয়েছিলেন আর বলেছিলেন ভগবানের যে বিভিন্ন বয়স তার মধ্যে কোন বয়সকে তুমি সবচেয়ে ভালো মনে করো সেখানে রঘুপতি উপাধ্যায় উত্তর দিয়েছিলেন বয় কৈশোরকম ধেয়ম কিশোর বয়সকে আমরা ধ্যান করবো আর রস মধ্যে কোন রস খেয়ে আদ্য এব পররসহ আদ্য এব পররসহ মানেই হলো সেই মধুর রস হচ্ছে আদি রস যেটা জন্মাদর্শ শ্লোক করতে গিয়ে আমি ব্যাখ্যা করে জন্মাদর্শ ইয়ত জন্ম আদি যশ এরম ব্যাখ্যা করেছিলাম হ্যাঁ তারপর আবার আর একটা ব্যাখ্যা করেছিলাম কি জন্ম জন্ম আদর্শ ব্যাখ্যা করেছিলাম দুটোই ঠিক জন্ম আদর্শ বললে এটা একটা স্ট্রেঞ্জ ব্যাখ্যা হয়ে যায় জন্ম আদর্শ যখন ব্যাখ্যা করেছি করেছি মহাজনের আনুগত্যে তখন জন্ম আদর্শ মানে জন্ম আদি রসস্য সেটা কি সেটা বলতে গিয়ে আমাদের গুরুবর্গ শিক্ষা দিয়েছেন বাবা যখন রাধা এবং গোবিন্দ সেই আদি সেই রাধা গোবিন্দর মিলিত তনু যখন গৌর যখন গাঢ় আশ্লিষ্য অবস্থায় থাকেন আশ্লিষ্য বা বাদরতম পিনাষ্টমাম অদর্শন অদর্শনাথ মর্মাহতম করুথু বা যথা তথা বিধাত লম্পটমাত্মনাথাস্যু অপরাহ এই শ্লোক আপনারা পড়েছেন যখন রাধা গোবিন্দ সর্বাঙ্গীভামী ইউনিফ একেবারেই মিলে যাচ্ছেন তখন সেইটি হল গৌর রূপ এবং গায়ত্রীর প্রসঙ্গে আমি সবাইকে ওপেনলি এসব ব্যাখ্যা করতে পারবো না তথাপি ইঙ্গিত দিয়েছিলাম গায়ত্রী মন্ত্রের সর্বশ্রেষ্ঠ ধ্যান হল সাবিত্রী মণ্ডলে এই যে সূর্যমণ্ডলের মধ্যে আলটিমেটলি রাধা গোবিন্দকে দেখতে দেখতে রাধা গোবিন্দ মিলে গিয়ে এরমভাবে গৌর দাঁড়িয়ে রয়েছেন সেই গৌরের মল্টেন গোল্ড গলানো সূর্য সূর্যের আলোর সঙ্গে যেন মিশে গেছে সেই কথাটা যেন মনে হচ্ছে সত্য যদি আমার ভেতরে বিন্দুমাত্র ভক্তি না খেয়ে তাহলে আমি কি দর্শন করব কি দর্শন করব বলে জ্যোতি দর্শন করব আর কিছু দেখতে পারবো না আর ভক্তি থাকলে যে জ্যোতির অভ্যন্তরে অবস্থিত সেই অপূর্ব রাধা গোবিন্দের মিলিত তনু গৌরকে দেখতে হবে এইটি গায়ত্রী মন্ত্রের ধ্যানের হচ্ছে সবচেয়ে শেষ কথা এর ওপরে আর কোনো কিছু আশ্চর্য বিষয় আর নাই বড় অদ্ভুত গোপন কথা এসব আলোচনা প্রসঙ্গে বলেছিলাম যে আদ্য এব পররসহ সত্যি তাই ভগবান শ্রীকৃষ্ণ কোন শ্রীকৃষ্ণের কথা বলছেন আমি নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথা বলছি যেটা গুরুবর্গ আমাকে শিখিয়ে দিয়েছেন आराध्य भगवान वयोसस्तने स्तध्याम वृंदावनम राम्मा काचिद उपासना ब्रजबोध वर्गे न जा कल्पिता श्रीमद्भागवतम प्रमाण ममलम प्रेमा पुमार्थ महान श्री चैतन्य महाप्रभुर मतम इदम তত্রাদরণ অপরাহ শ্রী চৈতন্য মহাপ্রভুর এইটি মত শ্রীমদ ভাগবতী মহাপুরাণে যা রয়েছেন এটি শেষ সিদ্ধান্ত শেষ কথা শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তত্রাদরণ অপরাহ বৈষ্ণবগণ রসিকগণ এরপরে আর কোনো কিছুকে আদর করতে পারেন না এতটাই তারা আদর করেন আর আরাধ্য বলতে আমি একথা আলোচনা প্রসঙ্গে বলেছিলাম কেউ যদি প্রচার ক্ষেত্রে অগ্রসর হন তাকে খুব সাবধান হতে হয় প্রচুর যদি কেউ জিজ্ঞাসা করেন আপনাদের গৌর গৌ এই যে গৌরীয় স্কুল অফ ফিলসফি এর মধ্যে সিলেবাসটা কি অর্থাৎ এক নজরে আমি দেখতে চাই যে আমাকে এই ভজনে আমি এলাম গুরুচরণে গৌরী ও গুরু বৈষ্ণব চরণে আশ্রয় নিলাম বিশেষ করে সারস্বত গৌরী বৈষ্ণবের স্পেশালিটি আছে অনেক সেসব কথা আমি আগামী দিনগুলোতে কিছু আলোচনা করব পৌপাত কি বলেছেন বড় বড় মহাজনগণ কি বলেছেন যদি কেউ আমাকে প্রশ্ন করে বসে যে আপনাদের গৌরীয় স্কুল অফ ফিলসফি আপনি আগ্রা আলোচনা প্রসঙ্গে বলেছিলেন যে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ যেখানে তার বক্তব্য শেষ করছে সেইখান থেকে নাকি উচ্চ গৌরীয় দর্শন সবে শুরু হয় এত বড় কথা আপনি বলেছিলেন আমি আমি বড় কথা বলি নাই এগুলোই সঠিক কথা ছিল এক্স্যাক্ট কথা যেখানে শ্রীমদ্ ভাগবত গীতা তার প্রবচনকে সমাপ্ত করলেন সর্বধর্মানং পরিত্যাজ্য মাম একম শরণম্বয় অহম তম সর্বপাপেভ্য মক্ষইস্বামী মা শৈশ এই সর্বাঙ্গীন শরণাগতিটা আত্মনিবেদনটা ভজনের হচ্ছে মূল যেটা অর্জুন সমস্ত বদ্ধযুগে বদ্ধজীবের প্রতিনিধি হিসাবে ভগবানের সঙ্গে মাঝে মাঝে আর্গুমেন্ট করেছিলেন যদি তা না করতেন প্রথম একটা কথার সঙ্গে সঙ্গে শেষ হয়ে যেত আর কোনো প্রশ্ন আসতো না তখন আর এতগুলো কথা আসতো না যদি ভগবান বলার সঙ্গে সঙ্গে ভগবান যা বলে যে এটা আলটিমেট কথা আমি এটাই মেনে নিলাম তাহলে আর ভগবত গীতা আসতেন না আমাদের সামনে এই জন্য অর্জুনকে ওই রকম একটা সিচুয়েশনে দাঁড় করিয়ে সমগ্র ভগবত গীতার রহস্যটা আমাদের কাছে খুললেন তারপরে যখন ভগবান জিজ্ঞাসা করলেন কি গো আমার কথা বুঝেছ তখন অর্জুন বললে করিষ্য বচনম তব কেন আগে বলতে পারলেন না এত কথাগুলো যে আমার ভগবানকে দিয়ে বক বক বক বক কত কথা হ্যাঁ এতগুলো শ্লোক শাস্ত্র শ্লোক পুরো বলিয়ে নিলেন তারপর বলছেন করিষ্যে বচনম তব তাও অর্জুন নিজে স্বীকার করেছেন যুধিষ্ঠির মহারাজের কাছে হে যুধিষ্ঠির মহারাজের রাজন আজ আমি বুঝতে পারছি বলছেন বঞ্চিত অহম হরিণা বন্ধুরূপিণা বঞ্চিত রাজন বঞ্চিত অহম হরি না বন্ধুরূপে না বন্ধুরূপী সেই হরি তার থেকে বঞ্চিত হয়েছি এতদিন ভেবেছিলাম সে আমার খেলার সাথী সে আমার কত তর্ক কত মজা উঠতে বসতে খেতে বসতে কত রকম ঠাট্টা মস্করা করেছি সেক্ষেত্রে অর্জুন ক্ষমা চেয়েছিলেন কিন্তু অর্জুন নিজে স্বীকার করেছিলেন কুরুক্ষেত্রের প্রাঙ্গণেতে যে তত্ত্বজ্ঞানের উপসে উপদেশ এই পরাৎপর অখিলেশ্বর কৃষ্ণ যাকে আমি বন্ধু ভেবেছিলাম তিনি দিয়েছিলেন তখন কিন্তু আমি বলেছিলাম করিষ্যে বচনম তব কিন্তু সেই সব তত্ত্বের ডাইরেক্ট রিয়ালাইজেশন সেরকমভাবে আমার হৃদয় হয়নি আজ ভগবান শ্রীকৃষ্ণ ভগবান চলে গেছেন বন্ধুরূপী হরিকে হারিয়ে ফেলেছি আজকে সেই সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমার কৃষ্ণ চলে গেছেন আর কৃষ্ণ ছিলেন আমার সঙ্গে এ দুটোর মাঝখানে কম্পা তুলনা করে আমি দেখছি আজ আমার হৃদয়তে কুরুক্ষেত্রের প্রাঙ্গণে যুদ্ধক্ষেত্রে যে উপদেশগুলো দিয়েছেন সেগুলো আমার মনে হচ্ছে সেই তত্ত্বগুলো আজকে প্র্যাকটিক্যালি আমার হৃদয়তে ভেসে উঠছে ভেসে উঠছে সমস্ত অর্থ এবং রূপ নিয়ে অপ্রাকৃত জগতের যে কোনো শব্দব্রহ্ম আলোচনা করুন তার রূপ আছে তার বৈশিষ্ট্য আছে তার গুণাবলী আছে এগুলো মহাভাগবত বৈষ্ণবগণের সম্মুখে প্রকাশিত হন সবার সামনে প্রকাশিত হন না অর্জুন বলছে আজকে অর্থগুলো সমস্ত আমার হৃদয়ে ভেসে উঠছে কৃষ্ণ কি বলেছিলেন কেন বলেছিলেন তখন বলেছিলেন কেন আমি যুদ্ধ করব কি কারণে করব আমাকে নিশ্চয় করে একটা বলো একটা নিশ্চয় করে বলে এতগুলো বললে আমি কনফিউশন হয়ে যাচ্ছে ইত্যাদি কথা বলেছিলাম এইভাবে দেখা যায় সমস্ত তর্ক বিতর্কের নিষ্পত্তি করার জন্য শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের জন্মাদর্শ শ্লোক থেকে আরম্ভ করে ধীরে ধীরে নবম স্কন্দ পর্যন্ত আমাদের সমস্ত সন্দেহ তর্ক বিতর্ক সমস্ত কিছুকে নিরাসন করে সুখদেব গোস্বামী শ্রীমৎ ভাগবতী মহাপুরাণের অন্তঃকরণে অর্থাৎ সেই ভগবানের গুপ্ত লীলাবিলাস সেই সমস্ত আলোচনা প্রবেশ করলেন সেগুলো আমরা খুব শীঘ্রই হয়তো কাল বা পরশু শুরু করব আমরা আজকে প্রাতকালীন সভাতে মৎস্যরূপী ভগবানের কথা আলোচনা করেছিলাম যুগুপসা রসের এটা একটা প্রতীক কিন্তু যে কথাটা বলতে গিয়ে এই কথাগুলো বললাম সেটা উত্তর দেয়া হলো না কেউ যদি আমাকে প্রশ্ন করে আপনার গৌরীয় স্কুল অফ ফিলসফি তার সিলেবাসটা কি অর্থাৎ আমি যে এখানে প্রবেশ করলাম ভজন করে কি প্রাপ্ত হব আলটিমেট কি প্রবেশ থেকে শেষ পর্যন্ত সেইটারই উত্তর একটু আগে আমি দিলাম আরাধ্য ভগবান ওজসস্তনে অস্তাম বৃন্দাবনম রাম্মা কাচিত উপাসনা ভজবধুবর্গেণ যা কল্পিতা ভাগবতম প্রমাণ মমলম প্রেমা পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতম ইদম তথা পরহা এইটারই উত্তর দিলাম কারণ ভজনে কি করতে হবে আমি যদি আমার সম্মুখে টার্গেট না থাকে তা আমার যদি লক্ষ্য না থাকে আমার যদি আদর্শ না থাকে আমাদের চরিত্র না থাকে আমি যখন যেরকম তখন সেরকম পরিস্থিতিতে ভ্রষ্টাচারী হয়ে যায় তাহলে আমার গন্তব্যস্থলে প্রবেশের কোনো প্রশ্নই আসতে পারে না কেন নন্দনন্দন ভগবান শ্রীকৃষ্ণের কথাই বলা হলো কেন দ্বারিকাধীশ কৃষ্ণের কথা বলা হলো না কেন মথুরাধীশ কৃষ্ণের কথা বলা হলো না সেটার এক কথায় উত্তর দিয়ে আমি শুরু করব সেখানে একটাই উত্তর যে জগৎবাসী যতগুলো রসের কথা জেনেছে সেটা জড়রস আর সেগুলো যদি অপ্রাকৃত রসেতে কনভার্ট করতে পারে পরিবর্তন করতে পারে ভজন করতে করতে সেই অপ্রাকৃত রসের বিনিময়ের সর্বশ্রেষ্ঠ অবস্থা হল ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রস বিনিময় করা একমাত্র আমরা আলোচনা করব দশস্কন্ধ তখন দেখব গৌরীয় দর্শনের আলোকে যে ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই একমাত্র কোনো জীব যদি ভজন করতে করতে সেই অবস্থায় উঠে যায় আর রসিক ভক্তগণ যারা নিত্য সিদ্ধ তাদের কথা তো ছেড়েই দিলাম তারা নিত্য ভগবানের সঙ্গে যদি কেউ সমস্ত রকম রসকে একসঙ্গে আলোচনা করতে চায় একসঙ্গে দেখতে চায় কৃষ্ণের মধ্যে তাহলে আর কোনো অবতারের মধ্যে এ দেখার সম্ভাবনা নেই সপ্ত গৌণ রস আর পঞ্চ মুখ্য রস সাত আর পাঁচে বারো রকম রসের কথা বলা আছে সেই সমস্ত রসগুলো এক এক অ্যাঙ্গেল থেকে যদি রসিকগণ বিচার করেন সেখানে দেখিয়ে দেবেন একমাত্র দেখা যাবে আমরা দেখব যে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ নন্দনন্দন পরাত্পর অখিলেশ্বর সর্বকারণ কারণম একমাত্র ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গেই সম্ভব অন্য কোনো অবতারের সঙ্গে সমস্ত যত অবতার আছে ভগবানের কারোর সঙ্গে সর্বাঙ্গীনভাবে এই বারো রকম রসের সম্যক আদান প্রদান সম্ভব হয় না যার জন্য গৌরাঙ্গ মহাপু অনেক সময় রসিকতা করে মুরারি গুপ্তের সঙ্গে পরীক্ষা করেছেন মুরারি তুমি কৃষ্ণকে ভজন করো বড় রসের আকর কিন্তু মুরারি বলছেন আমি তো মস্তক বিক্রি করেছি সে রাম প্রভুর চরণে আমার পক্ষে সম্ভব নয় রূপ সনাতন তার ভাইয়ের অনুপমের সঙ্গে মজা করেছিলেন অনুপম তুমি সর্বরসের আকর কৃষ্ণের ভজন করো কৃষ্ণের ভজন করো কিশোর ভজন করলে ভালো হবে রস পাবে আরও কিন্তু অনুপম বলছে না আমি তো শ্রীরামচরণে মস্তক বিক্ষয় করি আমি এই উদাহরণ দিয়েছিলাম কদিন আগে যে তুলসীদাসজি মহারাজ জ্ঞানগুদ্রি বলে যে জায়গা বৃন্দাবনে আছে জ্ঞানগুদ্রি সেটাকে বলা হয় যেখানে উদ্ধবজি মহারাজের সঙ্গে গোপিকাগণের সংবাদ হয়েছিল যেটাকে আপনারা উদ্ধব উদ্ধব সংবাদ বলে জানেন আমরা আলোচনা করবো সেই উদ্ধব সংবাদ যে স্থানে হয়েছিল সেটা কলা বাগান ছিল সুন্দর যমুনা তীরে অপূর্ব রম্য স্থান সেই স্থানেতে উদ্ধবজির সঙ্গে গোপিকাগণের কথাবার্তা হয়েছিল সেই স্থানেতেই তার পাশেই তুলসীদাসজি মহারাজ ভজন করেছিলেন বৃন্দাবনে চিত্তকতে দোষে তো রামের দর্শন পেয়েছেন আবার বৃন্দাবনে এসছেন বৃন্দাবন তার ভালো লাগে বৃন্দাবনে সেই যমুনাত্রীর ভজন করছেন ভগবান পদার্থ অখিলেশ্বর কৃষ্ণচন্দ্র রসিক সে তার সামনে এসে দাঁড়িয়ে বললেন কিন্তু তুলসীদাসজি চোখে জল নির অত্যন্ত আনন্দের সঙ্গে পরিপ্লুত হয়ে আনন্দে তাকে দণ্ডবদ নতি সব করে প্রভু একটা কথা ছিল তোমার এই রূপ তো অপূর্ব কিন্তু আমি যে আমার মস্তক বিক্রি করেছি শ্রী রামজির চরণে আমি জানি তুমি একই তথাপি আমাকে যদি কৃপা করে রামস্বরূপে দর্শন দাও বড় ভালো হয় তখন কৃষ্ণচন্দ্র সেই রামস্বরূপেই দর্শন দিয়েছিলেন কাকে তুলসীদাসজি মহারাজকে এসব প্রসঙ্গ আমি আগেও বলেছিলাম যজ্জিয়াত উরুগায় বিভাবয়তি তত্তদ্বভু প্রণয়সে সদনুগ্রহায় ইত্যাদি শ্লোকে ব্যাখ্যা করেছি আবার সময় মতো করবো প্রথমে শ্রৌতপন্থায় অবস্থিত হতে হবে তারপর কীর্তন আপনি শুরু হবে প্রবাদ বলছেন যার সমরঙ্গ সাধন হচ্ছে তার আর বলতে হবে না সমরঙ্গ আপনি আপনি বমির মতো তার কীর্তন শুরু হয়ে যাবে ইত্যাদি কথা আলোচনা করব আমরা সময় মতো বারহাজি ভগবান যুগুপসা রসের প্রতীক হলেও তিনি সচ্চিদানন্দ স্বরূপ তিনি সত্যব্রত মুনিকে কৃপা করেছিলেন এসব কথা আমি আলোচনা করেছিলাম সেই সত্যব্রত মুনি সাধ্যদেব মনু হিসাবে নির্ণয় তা পরবর্তী কল্পে আমরা দেখব সেখানে বৈবৎসত মনু সেখানে তিনি হয়েছিলেন এখানে বংশাবলীর ক্ষেত্রে সুন্দরভাবে বর্ণনার জন্য এগুলো দরকার বংশাবলী বর্ণনা দর বংশাবলী এটা সামান্য কিছু নয় এই নবম স্কন্ধে যে বংশাবলী বর্ণনা রয়েছে এই বংশাবলী স্মরণ করলে মানুষ উদ্ধার হয়ে যায় চন্দ্রবংশ সূর্য বংশে যাই হোক আমি আলোচনার সঙ্গে জানিয়েছিলাম যে এই যে সত্যব্রত রাজা ছিলেন যাকে ব্রহ্মের এক কল্পকাল পর্যন্ত যে শয়ন করেছিলেন ব্রহ্মরাত্রি ব্যাপী মৎস্য ভগবান তাকে বিভিন্ন তত্ত্বজ্ঞান উপদেশ করেছিলেন প্রলয়কালের মহা একটা বিশাল প্রলয় সেই প্রলয়ের জলেতে নৌকার উপরে সপ্তষি সপ্তঋষি এবং আমাদের এই যাকে বলছি সত্যব্রত মুনি এই রাজা সত্যব্রত রাজা তিনি নৌকায় উঠে বসেছেন মৎস্যরবি ভগবান এই প্রলয় প্রয়দি জলে ধৃতবান শ্রী বেদম এ বেদকে লুকিয়ে ফেলেছিল এক অসুর ব্রহ্মার মুখ থেকে নিয়ে সেসব অনেক কথা এইটাকে রক্ষা করার জন্য ভগবান এই রূপ ধারণ যাই হোক এবার প্রশ্ন হলো ব্রহ্মার মানসপুত্র আমি বলেছিলাম ব্রহ্মার অনেক রকম সৃষ্টি হয়েছিল তার মধ্যে মানস সৃষ্টি হয়েছিল আগে মানস সৃষ্টির মধ্যে মরিচি ছিলেন সেই মরিচির পুত্র কশ্যপ কশ্যপ কশ্যপের বংশাবলী আমরা আলোচনা করেছিলাম কশ্যপ দক্ষ দুহিতা অদিতি কশ্যপের পত্নী হয়েছিল তার গর্ভে বিবৎসান জন্মগ্রহণ করেন আর বিবৎসানের পুত্র মনু আর তার নাম এবার সাধ্যদেব মনু হয়েছিল এই বিবৎসর বৈবৎসত মন্বন্তর এসব কথা আলোচনা হয়েছিল মনু অপুত্রক ছিলেন তার পুত্র ছিল না বলে তিনি খুব দুঃখী ছিলেন তিনি পুত্রের জন্য পুত্র প্রাপ্তির জন্য যজ্ঞের আয়োজন করেছিলেন আমি কাল এবং পরশুর আলোচনা আজকে সকালেও আপনাদেরকে অনেক চেষ্টা করেছি বোঝাবার জন্য অযোগ্য আমি আপনাদের সম্মুখে বসেছি সেখানে প্রমাণ করার চেষ্টা করেছিলাম যে কর্মকাণ্ডের যে নেটওয়ার্ক কতটা বিভৎস কর্মকাণ্ডের উপর আস্থা আস্থা রেখে যারা অগ্রসর হয়েছেন বা হবেন তাদের কোনোদিন শান্তি লাভ হয় নাই তারা সর্বদাই জ্বলে পুড়ে মরেছেন ইন্দ্রের কথা বলেছিলাম কর্মকাণ্ডে প্রবিষ্ট হয়ে কী ধরনের বিভৎস অবস্থা হলো সারা দিন রাত তার টেনশন চিন্তা এইসব অবস্থা আমরা আলোচনা করেছিলাম মনু অপত্যক ছিলেন মনু অপত্যক ছিলেন তিনি পুত্রা পুত্রার্থে যজ্ঞের আয়োজন করেছিলেন হোতাগণকে তিনি অনুরোধ করেছিলেন যে আমার যেন বলছে মনু স্ত্রী হোতাদের বললেন আমার যাতে কন্যা হয় মনু হোতাগণকে বললেন যেন একটা পুত্র হয় ভালো কাজের কাজের একটা পুত্র হোক এদিকে রাজা যখন অন্য কাজে গেছেন এদিকে হোতাগণকে এসে তার যে পত্নী সে অনুরোধ করে গেলেন না না পুত্র না কন্যা যেন হয় তো এখন হোতাগণ ভেবেছেন নিশ্চয়ই রানীর সঙ্গে তার কথাবার্তা হয়েছে তো এখন পরিবর্তন হয়েছে তারা যোগ্য করার ফলেতে তাতে ইলা নামক এক কন্যার উৎপত্তি হলো রাজা রেগে গেলেন কি ব্যাপার আপনারা সমস্ত যোগ্য ব্যক্তি আপনারা এইভাবে কি হোম কি যোগ্য করলেন যাতে এরম বিপর্যয় হলো কন্যা হলো বলো রাজন আমাদের তো কোনো দোষ নেই আপনার রানী এসে এই অনুরোধ করে গেছেন যেন কন্যা হয় হাই সব্যনাশ এখন কি করা যায় মুনি বললেন ঠিক আছে চিন্তা নেই আমি নিজের যোগ বলে ভজন বলে আমি তাকে পুত্রতে পরিবর্তন করছি ঠিক আছে সবই ভগবানের মায়ার খেলা বৈশিষ্ট্য মুনি ভগবানের স্তব করতে লাগলেন তাতে কি হলো সেই কন্যা পুরুষ হয়ে গেলেন পুরুষ হাতে তার প্রদ্যুন্ন নাম হলো আপনাদের এত কথা বিশ্বাস হতে যায় না এগুলো কী রে বাবা এ কী করে হয় হ্যাঁ এখনকার দিনে আমাদের এই যে যেটাকে গেলে সভ্যতা বলবো কি অসভ্যতা বলবো বর্বরতা বলবো একই শরীরে একটা মানুষ পূর্বে পুরুষ ছিল পরে অপারেশন করেছে নারীত্ব অনুভব করলো জানেন কি সব আমার মনে হয় আপনাদের খবর আছে আপনারা জানেন এই অ্যাডভান্স কান্ট্রিগুলোতে এইসব নোংরামো হচ্ছে কোটি কোটি টাকা ব্যয় করে নিজের শরীরকে নারীত্বে তাকি আর হয় ভগবান যা দিয়েছেন তাই হয় কিন্তু এখন এইসব হচ্ছে এইসব শুনি অবাক লাগে সবই সম্ভব ভগবানের মায়া ভগবানের মায়াতে সবই সম্ভব কি না সম্ভব এখানে বলছেন যখন এই সুদন্য নামক একটা ছেলে হয়ে গেল তখন তাকে প্রতিপালন করলো যাক এখন ছেলে হয়েছে এখন ক্ষত্রিয়গণের বনবিহারের ব্যবস্থা আছে সেখানে অরণ্যে মেঘয়া আদি করতে তারা যেতে পারে তাদের অধিকার সুদন্য সুমেরু পর্বতের নিম্নভাগে উপবা উপবনে মেঘয়ায় যান আর মেঘয়ায় গিয়ে সেখানে হঠাৎ একটা জঙ্গলে প্রবেশ করে আবিষ্কার করেন নিজে আবার মেয়ে ছেলে হয়ে গেছেন কি ব্যাপার হলো যত তার সঙ্গে যারা ছিল সব দেখছে মেয়ে ছেলে ঘোড়াগুলো ঘটকি হয়ে গেছে ঘোড়া আর নেই সব ঘটকি সবাই একে অপরের দিকে তাকাচ্ছে কি হলো রে বাবা কিছু বুঝতে পারলো না সেই জঙ্গলের মহিমা সম্বন্ধে এখানে বলা হচ্ছে যে গৌরী আমাদের পিতামাতা গৌরী এবং শঙ্কর শঙ্কর তারা রহলীলা করছিলেন একদা আর সেখানে সপ্তর্ষি এই ঋষিগণ কোন কোন ঋষি সপ সপ্তর্ষি নাকি যাই হোক ঋষিগণ সেখানে এসছিলেন সেই ঋষিগণ এসে দেখলেন অন্য ব্যবস্থা এখানে এখানে থাকা উচিত না সঙ্গে সঙ্গে চলে গেলেন আর গৌরী অত্যন্ত লজ্জিতা হলেন শঙ্কর সেখানে বললেন দেবীকে যে আজ থেকে এই বনেতে যে প্রবিষ্ট হবে সে সঙ্গে সঙ্গে স্ত্রী হয়ে যাবে কোনো পুরুষের আর এখানে প্রবেশ হবে না এইভাবে সেই সুদ্দুন্য সেটা জানতো না বলে সেইখানে প্রবেশ করেছিলেন এবং প্রবেশ করে স্ত্রীত্ব প্রাপ্ত হয়েছেন বড় লজ্জার ব্যাপার এই অবস্থায় কি করেন সোমের পুত্র সোম সোমের পুত্র অত্রিশির পুত্র এরা এই সোম আদি সব আছে সোমের পুত্র এবার বুধ স্যার প্রসঙ্গ আসবে তাকে দেখে সেই নারীকে দেখে খুব পছন্দ হলো তাদের মধ্যে ভালোবাসা হলো তাতে পুরুরবা নামে এক রাজার জন্ম হলো তার কাহিনী আমরা শুনব কিন্তু যখন রাজধানীতে ফিরে এলো বশিষ্ঠ মুনির কাছে তারা বড় অনুরোধ করলেন এখন কি হবে এ তো একে তো রাজধানীতে বসাবার কথা এখন এই অবস্থা হয়েছে কি করা যায় তখন বৈশিষ্ট্য মুনি শঙ্করের আরাধনা করতে আরম্ভ করলেন স্তব করতে আরম্ভ করলেন তাতে শঙ্কর প্রসন্ন হয়ে বললেন কি ব্যাপার আমাকে কি জন্য স্তব করছো বলে এরকম এরকম ঘটনা আমি তাকে পুরুষ করেছিলাম এখন আবার স্ত্রী হয়ে গেছে বলে আমার যেটা যেখানে যেটা বক্তব্য মুখের কথা তো মিথ্যা হবে না তবে তোমার জন্য একটা ব্যবস্থা করতে পারি এক মাস স্ত্রী থাকবে এক মাস পুরুষ হবে এটা করতে পারি তখন এক মাস পুরুষ এক মাস স্ত্রী থাকবে এ আবার কেমন কথা বলে হ্যাঁ এক মাস যখন তিনি পুরুষ থাকেন তখন তিনি রাজধানী পালন করেন স্ত্রী হয়ে গেলেই সঙ্গে সঙ্গে অন্দরমহলে লুকিয়ে লজ্জাতে থাকেন এইভাবে প্রজারা তার উপর কোনোদিন সন্তুষ্ট হতে পারলেন না স্বাভাবিক ব্যবহার মনু অত্যন্ত দুঃখিত হয়ে গেলেন মনু দুঃখিত হয়ে যমুনা যমুনার তীরে চলে গেলেন সেখানে দীর্ঘদিন সেখানে ভজন করলেন তপস্যা করলেন তপস্যা করার ফলেতে তার দশজন পুত্র জন্ম হলো উপযুক্ত পুত্র তাদের নাম হলো ইক্ষাকু মৃগ সরজাতি দৃষ্ট ধৃষ্ট করুষ নরিশান্ত পৃষদ নভব আর কবি এদের প্রত্যেকে আলাদা আলাদা কথা বলা হবে আমি স্পর্শমাত্র করে যাব কেন বিস্তৃত আলোচনা করতে পারবো না আবার অম্বরীশের কাহিনী আছে সেগুলো বিশাল শিক্ষণীয় বিষয় তাহলে মনু এই বলছেন পৃষদ্র নামক পুত্রকে গোপালের কাজে অর্থাৎ গরু পালনের কাজে লাগিয়েছিলেন তিনি রাত্রিকালে একদিন আমাবস্যার অন্ধকারে ঘুটকুটে অন্ধকার সেখানে গাভীগণের যে থাকার জায়গা সেখানে একটা শার্দুল একটা বাঘ প্রবেশ করেছিল সেখানে রাত্রিবেলা তার পাহারা দেওয়ার কথা ছিল তিনি অন্ধকারেতে কোনো আলো ছিল না বুঝতে পারেননি বাঘ এসে সেই বাঘকে তাড়াবার জন্য তরোয়াল নিয়ে এক জোরে মেরেছেন তাতে কি হলো সে তরোয়ালের ঘায়েতে বাঘের কর্ণমাত্র কানটা কেটে গেছিল বাদবাকি কিন্তু বাঘ ধরতে গেছিল সেই গোমাতাকে গোমাতার গলায় পড়ে গেছে ওই কোপটা ফলে গোমাতা হত্যা হয় তার কিন্তু ইচ্ছে ছিল না গোমাতাকে মারা কিন্তু মরে গেছেন সকালবেলা উঠে দেখেন গোমাতা মরে গেছে হায় হায় বাঘ তো মরেনি বাঘ রক্ত ফেলতে ফেলতে পালিয়েছে রাজা অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ছেলেকে তাড়িয়ে দিলেন দূর হও তুমি এখান থেকে তোমার মতো ছেলের দরকার নেই এইভাবে করে তাড়িয়ে দিলেন তাকে এইভাবে পরপর দেখা গেল কবি তার কোনো বংশ নাই কেন তিনি বনে বনে প্রবেশ করেছিলেন কারুষ কারুষ হইতে করুষ হইতে কারুষ বিখ্যাত ক্ষত্রিয় জাতি উৎপন্ন হয় তারা উত্তর দেশের রক্ষক দৃষ্ট দৃষ্ট হইতে ধ্রাষ্টি জাতি উৎপন্ন হয় তারা ব্রাহ্মণত্ব প্রাপ্ত হয়েছিলেন নিগ নিগো থেকে তার বংশাবলী বর্ণনা করা আছে যাই হোক নরিশন তারও বংশাবলী বর্ণনা করা আছে দৃষ্ট তারও এইভাবে পরপর বংশাবলী বর্ণনা করা আছে এখন স্বরজাতির কথা আসছে এই স্বরজাতি মনু সরজা মনুর পুত্র স্বরজাতি প্রসঙ্গক্রমে বলা ভালো পুত্রদের ওপর দায়িত্ব দিয়ে মনু তপস্যায় চলে গেছিলেন জঙ্গলে আগেকার দিনে এটি বিধান ছিল রাজ্য রাজধানী পালন করুন যাই করুন তারপরে তো তারা এইসব ছেড়ে দিয়ে চলে যেতেন জঙ্গলে ভগবত ভজনের জন্য এইটি বেদে বিধান ছিল কিন্তু পরবর্তীকালে লোকে এইসব ভুলে গেল ষষ্ঠী বৎসর বয়স হলেই তাকে চিন্তা করতে হতো ব্যবস্থা করে চলে যাওয়ার দরকার মানুষের আয়ু বেশি দিন নয় এইভাবে আমরা স্বরজাতি দেখলাম রাজত্ব করছিলেন সরজাতি একবার তার সমস্ত মন্ত্রী আদি তাদেরকে নিয়ে জঙ্গলে গেছিলেন বিভিন্ন পরিদর্শন আদি বিভিন্ন কাজে সেই কাননে তিনি তার কন্যা সুকন্যা নামক এক কন্যা ছিল তাকেও সঙ্গে নিয়ে গেছিলেন সেই কন্যার যে খেলার সঙ্গিনী ছিলেন তারা দুজনে এসে খেলছিলেন খেলতে খেলতে জঙ্গলের মধ্যে সেই জানতো না সেই জঙ্গলের মধ্যে চবন ঋষি তিনি ভজন করছেন ভজন করতে করতে উইয়ের ঢিপি হয়ে গেছে সে জানতো না সেখানে গিয়ে দেখে সেই কন্যা জঙ্গলে খেলতে খেলতে একটা জায়গায় গিয়ে দেখে একটা জ্যোতি বেরোচ্ছে সুন্দর দুটো দুটো জ্যোতি বেরোচ্ছে সেই বাচ্চা বুঝতে না পেরে কি করেছিল সেই কন্যা কাঁটা দিয়ে চোখ বিদ্ধ করেছিল তাতে কি হয়েছিল রক্তের ফিনকি বেরিয়েছিল ভয় পেয়ে গিয়ে কন্যা একবারে ছুটতে ছুটতে বাবার কাছে গেছে এদিকে সেই কন্যার এই যে কৃতকর্মের জন্য তাতে কি হয়েছিল না সেখানে সমস্ত যারা অবস্থিত ছিল যারা জঙ্গলে গেছিলেন তাদের সবারই লঘু সংখ্যা বন্ধ হয়ে গেছে অর্থাৎ কোনো রকমভাবে লঘু সংখ্যার হচ্ছে না সব পেট ফুলে যাচ্ছে সমস্ত পাগল মৃত্যুর উপক্রম তখন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে এটা হচ্ছে চবনমণির চবন ঋষির আশ্রমের জায়গা কেউ কি কোনো অন্যায় করেছো নাকি তোমাদের সত্যি করে বলো আমাদের সবার এরকম অবস্থা হয়েছে সবার প্রাণ যায় কাউ লঘু সংখ্যা হচ্ছে না এরকম বলতে বলতে তখন কি হলো কন্যা অত্যন্ত ভীত হয়ে বলে ফেলল বাবা আমি একটা অন্যায় করেছি আমি বুঝতে পারিনি একটা জায়গায় কাঁটা দিয়ে ফুটো করেছিলাম রক্ত বেরিয়েছিল বাবা সঙ্গে সঙ্গে সেই স্থানে দৌড়ে গেলেন গিয়ে দেখলেন হায় রাম এ তো চবন ঋষি চবন ঋষির কে চক্ষুভেদ করেছে আমার এই কন্যা না বুঝে বালিকা ছোট্ট বয়স কাঁদতে কাঁদতে পায়ে পড়লেন হে ঋষি আপনি ক্ষমা করুন এ অত্যন্ত বাচ্চা কিছুই বোঝে না আপনি দয়া করুন তারপর চবন ঋষিকে বললেন এই কন্যাকে আপনার সেবায় আমি দান করে দেবো আপনি দয়া করে একে গ্রহণ করুন এই করে চবন ঋষিকে সন্তুষ্টির জন্য চবন ঋষিকে সন্তুষ্টি করার জন্য সেই কন্যাকে চবন ঋষির কাছে অর্পণ করে গেলেন এখনকার দিনের মানুষের এটা ধারণা হতে পারে এটা সব এইসব সব সব ফালতু কথা ছিল বেকার এগুলো মনে হতো সতীদাহ প্রথারও ব্যাখ্যা আমি করেছিলাম আসল আদর্শটা সতীদাহ প্রথার কি ছিল তখন এটা নোংরামও ছিল না পরবর্তীকালে এটা যারা অজ্ঞানী ব্যক্তি তারা এটাকে একটা নোংরা প্রথাতে পরিচালনা করেছিলেন বাস্তবিক পক্ষে সতীদাহ প্রথা কী ছিল এখানে যে এই কন্যাকে চবন ঋষির হাতে দিয়ে গেল আপনাদের মধ্যে যারা তত্ত্বজ্ঞান নাই তারা কিন্তু অত্যন্ত অসন্তুষ্ট হবেন কি ব্যাপার হলো চবন ঋষি একটা বৃদ্ধ মানুষ তাকে ছোট্ট একটা কন্যাকে দিয়ে গেলেন